হে রসল তুমি আমার স্বপ্নের কোল হে রসল তুমি আমার স্বপ্নের কোল হে রসল তুমি আমার স্বপ্নের কোল তোমার আশায় দিন চলে যায় তোমার আশায় রাত কেটে যায় তোমার আশায় দিন চলে যায় তোমার আশায় রাত কেটে যায় মন চাই আখি দেখিবে তোমায় তুমি আমার স্বপ্নের কোল হেরস তুমি আমার স্বপ্নের কোল তুমি নেই এইভাবে যোগ যোগ গায় তুমি ছাড়া এ জীবন শূন্য রায় তুমি নেই এইভাবে যোগ যোগ গায় তুমি ছাড়া এ জীবন শূন্য রায় কোন পন্থায় তোমাকে যে পায় কোন পন্থায় তোমাকে যে পাই সারাক্ষণ আমি শুনি যে তোমায় তুমি আমার স্বপ্নের কোল হেরসল তুমি আমার স্বপ্নের কোল হেরসল তুমি আমার স্বপ্নের কোল শুধু কথা শুনবেন স্বপ্নের মাঝে তুমি দেখা দেওয়া মাহাই শূন্য হৃদয়টাকে পুরো করো তাই স্বপ্নের মাঝে তুমি দেখা দেওয়া মাই শূন্য হৃদয়টাকে পুরা করো তাই যদি না দাও দেখা এ ধরাতে ঘাই যদি না দাও দেখা এ ধরাতে ঘাই হাসরের মাঠে তুমি চিনে নিও তাই তুমি আমার স্বপ্নের কোল হেরসল তুমি আমার স্বপ্নের কোল হেরসল তুমি আমার স্বপ্নের কোল সুশব্দ মনে মনে ভাবে আমি যাব মেদিনায় সাধু যেতে নহি দেয় মনে মনে ভাবি আমি যাব মেদিনাই সাথ আমার কোন যেতে নহি দেয় এর সুল দাও দেখা মনের কত পিপাসা হের সুল দাও দেখা মনের কত পিপাসা সাইফুদ্দিনের দেখা দরসল তুমি আমার স্বপ্নের কোল হে রসল তুমি আমার স্বপ্নের কোল হে রসল তুমি আমার স্বপ্নের কোল হে রসল আমার স্বপ্নের কল তোমারি আশায় দিন চলে যায় তোমারি আশায় দিন চলে যায় তোমারি আশায় রাত কেটে যায় মন চায় আখি দেখিবে তোমায় তুমি আমার স্বপ্নের কল হে রসল তুমি আমার স্বপ্নের কল হে রসল सपने को